ব্যক্তি মুসলিম এটি তো আকিদা তো দেখায় জানা এটি তার আচার আচরণ তার কার্যকলাপ তার বিশেষ করে তার ইবাদতের মাধ্যমে এর পরিচয় ঘটে ঘটে এবং এই জন্য আমরা দ্বিতীয় বিষয়টি আবাদতের বিষয়ে আলোচনা করছি আর এবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রসুসলাম বলেছেন যে যে ইবাদত বা ইমান এবং কুফরের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সালাদ এই জন্য আমরা সালাতের বিষয়টি এখানে আলোচনা করছি আর হাদিস ঈশ্বর রসুলাম এই কথা বলেছেন যে তোমাদের সন্তানদের বয়স যখন সাত হয় তখন তাদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ দাও প্রথম সর্বপ্রথম যে বিষয় যে এবাদতের ব্যাপারে নির্দেশ দিতে হবে সর্বপ্রথম যে এবাদতের ব্যাপারে কেয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করা হবে যে এবাদত কনসেপ্ট ইসলামের মূল স্পিরিট যেটি অন্য ধর্ম এবং ইসলামের মধ্যে মৌলিক পার্থক্যের কারণ তো এই জন্যে আমাদেরকে এবাদতের বিষয়টি আমরা দ্বিতীয় পর্যায়ে নিয়ে এসেছি এবং সর্বপ্রথম আমরা এবাদতের ক্ষেত্রে আমরা আলোচনা করব সালাত নিয়ে যে শিশুদেরকে সালাতের সহি ভিত্তিক সালাতের প্রশিক্ষণ আমরা কিভাবে দেখো দেখব দু নম্বর হচ্ছে শিশুদেরকে মসজিদের সাথে সালাতের সাথে কিন্তু মসজিদের সম্পর্ক রয়েছে মসজিদ শব্দটি এসছে সাজদা থেকে সাজদা মানে হচ্ছে যে আল্লাহর জন্যে মাথাকে অবনত করে দেয়া এই যে সাজদা এই সাজদা থেকে মসজিদ এসছে অতএব সাজদার সাথে যেহেতু সালাতের মধ্যে শুধুমাত্র সাজদা আছে আর অন্য কোথাও সাজদা নেই অতএব এই জন্যে মসজিদের সাথে সাজদার সালাতের সম্পর্ক আছে আমরা মসজিদে তাদেরকে কিভাবে অভ্যস্ত করব সেই বিষয়টি আমরা আলোচনা করব তৃতীয়ত আলোচনা করবা সম নিয়ে চতুর্থত আলোচনা করব আল হাজ নিয়ে এবং পঞ্চমত আলোচনা করব আজ জাকাত নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমেই যে কথাটি আপনাদেরকে বলতে চাই আল্লাহ সুবাহানুতালা সুরা তোহাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়ামুর আহলা কাবি সলায়াতি ওস্তাবির হা যে আপনি আপনার সন্তান এবং পরিবার পরিজনকে সালাতের ব্যাপারে নির্দেশ দিন এবং অব্যাহতভাবে দায়েম কায়েম সবর এখতেয়ার করে মুসাবারা এর সাথে ধৈর্যের সাথে আপনি এই নির্দেশ দিতেই থাকুন লানাস আলু কারিসকা আমরা তো আপনাদের কাছ থেকে কোনো কোনো বিনিময় চাই না নাহনু নারজুকুকাওয়াল আকেবাতুল্লি তাকুয়া আপনাদেরকে আমি রিজিক প্রদান করি আর অতএব যা যার তাকুয়া রয়েছে সেই শুধুমাত্র আখেরাতে পরবর্তীকালে পরবর্তী জীবনে গিয়ে সে উত্তম প্রতিদান পাবে তো আমরা এখানে তাহলে প্রথমত বললাম যে আমরা সালাত এর বিষয়টির প্রতি গুরুত্ব দেব সালাতের ক্ষেত্রে আমরা সাতটি মূল মূলনীতি আলোচনা করব এখানে টোটাল পাঁচ পাঁচটি বিষয় আমরা আলোচনা করব তন্মধ্যে সালাত হচ্ছে প্রথম এবং সালাতেকেও আমরা পাঁচটি সাতটি মূল নীতি বা সাতটি পয়েন্টের আলোকে আলোচনা করতে চাই প্রথমত হচ্ছে যে মার হারাতুল আমরি বিসালা আমরা কখন তাদেরকে সালাতের ব্যাপারে শিশুদেরকে সালাতের ব্যাপারে কখন আমরা নির্দেশ দেব এবং দুই নম্বর হচ্ছে মার হারাতুল আলিমি তৈফলিয়া সালাত যে শিশুদেরকে সালাত কখন শেখাবো একেবারে ছোট এক দুই বছর বয়সের বাচ্চাকে তার সালাদ ধরে ধরে তার ফরোদাত কি তার ওয়াজিবাত কি তার আহকাম এবং আরকান কি এগুলো তাকে শেখানো যায় না অতএব কোন বয়স থেকে তাকে শেখাবো তিন নম্বর হচ্ছে মারহাবালাতুল আমরি বিসলাত ও দরবে আলহিয়া কখন আমরা তাকে সালাত পড়ার ব্যাপারে তার জন্য তাকে শাসন করব শাসনের দণ্ড তার জন্য ব্যবহার করব চতুর্থ হচ্ছে তাদরিবুল আতফালে আলা হুদুরি সলাতিল জামা আমরা কখন তাদেরকে জামাতে সালাত আদায়ের জন্য তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করব পঞ্চম হচ্ছে নমুজ আমরা তাদেরকে কখন কেয়ামুল্লাইল অর্থাৎ তাহাজুদ সালাতের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করব কখন কোন বছর কোন বয়স থেকে তারপর হচ্ছে তাহিদ তুফলে আল্লাহ সালাত ইস্তেখার তাদেরকে ইস্তেখারা সালাতের উপর আমরা একটা এক ধরনের একটা বিশেষ সালাত এটা আমরা যথাসময় আলোচনা করব এবং সর্বশেষ হচ্ছে ইস্তেহাবুল আতফালিল সালাতিল ঈদ যে শিশুদেরকে ঈদের সালাতে নিয়ে যাওয়া এটি আমরা কখন থেকে শুরু করব এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা যে দ্বিতীয়ত সালাতের বিষয়টি কেন নিয়ে এসেছি কারণ হচ্ছে আকেইদাকে যদি আকেইদা এর পরিপূরক হচ্ছে আকিদাকে পরিপূর্ণতা দানকারী হচ্ছে আসলে এবাদত এবাদত যদি না থাকে তাহলে সেই শুধুমাত্র এই আকিদা তাকে কেয়ামতে পরিপূর্ণভাবে তাকে নাজাত বা তাকে মুক্তি প্রদান করবে না এই জন্য আল্লাহ সুফানুতালা আল্লাদিন আহমান আমির সোয়ালে হাতে যারা ইমান এনেছে এবং আমল সোয়ালে হাত করেছে এটি আল্লাহ সুফানু সবসময় ইমানের সাথে আমলকে যুক্ত করে দিয়েছেন এবাদতটা হচ্ছে আসলে খাদ্যতুল্য আকিদাটা যদি আমরা দেহ বলি তাহলে এবাদতটা হচ্ছে খাদ্যতুল্য আকিদাকে যদি আমরা আমরা বলি রোহ তাহলে এবাদতটা হচ্ছে এক ধরনের খাদ্য আমরা আমাদের এই শরীরকে আমাদের এই রোহকে আত্মাকে জীবিত রাখার জন্য তো আমাদের খাদ্য দিতে হয় এই খাদ্যটা হচ্ছে অ্যাবাদত রোহটা হচ্ছে আকিদা বটে তো আকিদাকে যদি আমরা খাবার না দেই এই অ্যাবাদত যদি আমরা রোহকে না দেই তাহলে এই রোহটি শুকিয়ে যাবে শয়তান সেখানে এসে বিভিন্ন ধরনের আসর তৈরি করার চেষ্টা করবে আর আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুকাল আমরা যেই বছরের যে বয়সের শিশুদের কথা বলছি এটি কিন্তু তাদেরকে শরীয়ত কিন্তু তাদেরকে মোকাল্লাফ বানায় না অর্থাৎ শরীয়ত তাদেরকে এই কাজের দায়িত্ব প্রদান করে না না কিন্তু অভ্যাসের বিষয় আছে প্রশিক্ষণের বিষয় আছে যখন সে বড় হবে তখন যাতে এটি অভ্যাসে তার পরিণত হয়ে যায় আপনি আপনার সন্তানকে যদি ছয় সাত আট দশ বছরে তাকে যদি অভ্যস্ত করে ফেলেন যে সালাদ সে পড়ছে তাহলে যখন তার বয়স পনেরো হবে তখন সে আর সালাদ কখনো মিস করবে না যখন থেকে তার আমল নামা লেখা হবে তখন সে আর সালাদ মিস করবে না এই জন্যে আমাদেরকে তার আগে তাকে প্রশিক্ষণ দিতে হয় যাতে ওই জায়গাটিতে সে সফলতার সাথে সে পৌঁছে যায় হ্যাঁ, কোনো শিশু যদি এরকম একটি এবাদতের পরিবেশে বড় হয়ে উঠে তাহলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন একজন শিশু সে যদি আল্লাহর এবাদতের মধ্যে বড় হয়ে উঠে এমত অবস্থায় যদি তার কাছে মৃত্যু চলে আসে তাহলে আল্লাহ সুবাহানুতালা তাকে নিরানব্বই জন সিদ্দিক এর পুরস্কার প্রদান করবেন একজন সিদ্দিক আল্লাহ সুবহান ওয়া তাআলা উলাইকা আনআম আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন যে ইভেন নবীদের পরে সিদ্দিকদের স্থান এবং তারপরে শহীদদের স্থান তারপর হচ্ছে সোয়ালেহিনদের স্থান আল্লাহ সুবাহর কাছে এত বড় নিরানব্বই জন সিদ্দিকের মর্যাদা তাকে প্রদান করবেন এই জন্যে অমর ইবুল খত্তাব রাজি আল্লাহ তালাহু তিনি বলতেন আব্দুল বার রাহমুল্লাহ তিনি হেদ গ্রন্থে উল্লেখ করেছেন এটি যে তুক্তাবলি সবি হাসানাতুহু ওলা তুক্তাব আলহি সৈয়াতুহু যে একজন শিশু যদি কোনো ভালো কাজ করে তাহলে তার আমল নামে ভালো হিসেবে লেখা হয় খারাপগুলো লেখা হয় না কারণ এখনও তার রেকর্ড তো এখন স্টার্ট হয়নি অতএব এই জন্যে ভালো কাজগুলো কিন্তু তার জন্য লেখা ওই জন্য ভালো কাজে তাকে আমাদের অভ্যস্ত করা দরকার আমরা এই ছয়টি বা সাতটি মূলনীতির আলোকে রাসুল্লাহ সাল আলী ওসালাম শিশুদের মাঝে কিভাবে তিনি সালাতের প্র্যাকটিস সালাতের তদরিব সালাতের তালিম তিনি এটিকে তারকিজ করতেন সে বিষয়টি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব প্রথমত হচ্ছে মারহালাতুল আমরি বিসলা কখন আমরা তাদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করব মনে রাখতে হবে যে ছোট বয়সে যখন তার বয়স দুই বা তিন হবে যখন সে ডান এবং বাম বুঝবে আমরা তাকে যদি বলি ডান কোন দিক সে বুঝতে পারবে বাম কোন দিক সে বুঝতে পারবে তখন থেকে আমরা তাদেরকে সালাতের ব্যাপারে অনুপ্রাণিত করা উৎসাহিত করা আমাদের সামনে আমাদের পাশে তাকে সালাতের জন্য দাঁড় করিয়ে দেয়া যেমন আপনার বাচ্চার বয়স দুই বা তিন আপনার আপনার পাশেই তাকে সালাতের জন্য দাঁড় করিয়ে দিলেন সালাত আদায় করার জন্য রাসুল্লাহ সাল আলী ইসলাম বলেছেন ইমাম তবরানি রহমুল্লাহ তিনি আবদুল্লাহ হুলাই হুবাই ব্রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করছেন ইদা আরাফাল গোলামু যখন কোনো শিশু বুঝবে ডান এবং বাম কোনটি তখন তোমরা তাকে সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করো তাহলে একটা বিষয় আমরা বুঝলাম দু নম্বর হচ্ছে তাকে আমরা সালাতের যে বিধানগুলো আছে এগুলো কখন আমরা তাকে শেখাবো এই বিষয়ে আমরা অবশ্যই পিতা মাতারা সন্তানদেরকে সালাতের বিষয়ে বিষয়াবলী শেখাবো যখন তাদের বয়স হবে সাত অর্থাৎ সালাতের আরকান কি সালাতের ফরুদ কি সালাতের ওয়াজিবাদ কি সালাতের মুফসিদাত কি সালাতের মুস্তাহাব্বাত কি সালাতের সুনান কি সালাতের আওকাত কি ইত্যাদি বিষয়গুলো আমরা শেখাবো যখন তার বয়স সাত অর্থাৎ সাতে যখন উপনীত হবে আবু দাউদ রহমুল্লাহ তিনি সুব্রাবিন মাহবাদ আল জুহানি রাদি আল্লাহ তালু থেকে আদি বর্ণনা করছেন যে রাসুসান বলেছেন মুরুসবিয়া বিসালাতি ইদা বালাগা সাবা সিনিন তোমরা সালাতের ব্যাপারে তোমাদের শিশুদেরকে নির্দেশ দাও যখন তাদের বয়স সাত হয় আর ফাইদা বালাগ আশার সিনিন ফদরিবুহম আলাইহা যখন তাদের বয়স দশ হবে তখন তাদেরকে শাসন করবে সালাতের ব্যাপারে আমরা এই সংক্রান্ত অনেক হাদিস বিভিন্ন সময় বলে এসেছি তাহলে আমরা এই জায়গা থেকে আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চাই বোঝাতে চাই তা হচ্ছে যে সালাতের রোকন কান সালাতের বিভিন্ন বিষয়াবলী সালাতের বাহিরের এবং ভিতরে কার্যকলাপগুলো তাদেরকে শেখাতে হবে যখন তাদের বয়স সাত হয় আমরা দেখি রাসুল্লাহ সাল্লাম শিশুদেরকে সালাত সরাসরি তিনি সালাতের বিষয় বলে তাদেরকে শেখাতেন এইরকম শিশুদের এই বয়সের শিশুদেরকে আবুদাউদ তিরমিজি নাসাই হাসান ইবিন আলী আদি আল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ মানি রাস রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ক্যালিমাতিন আকুলুহা ফিল ভিতরে রসুলাম ভিতরের সালাতের মধ্যে ভিতিরের মধ্যে আমাকে অর্থাৎ ওই যে আপনি যখন তাকবির প্রদান করবেন সালাতুল ভিতরে আপনি যখন কুনুত পড়বেন এই কুনুতটি কি পড়বো রাসুলাম আমাকে শিখিয়ে দিলেন হাসা হাসান রাজি আল্লাহ রাসুলামের নাতি তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন আল্লাহ মাহদিন ইফিমান হাদাইত ও আফিন ইফিমান আফাইত ফিমান তাল্লাইত ওবা ওবারিক লিফিমা আতাইত কিনি শারমা কদাইত ফাইন্নাকা তাকদি ওয়ালা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু ওয়া ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত এইটি আমার নানা আমাকে শিখিয়ে দিয়েছেন তাহলে দেখুন যে এই বছরে বাচ্চাদেরকে কিন্তু সালাতের বিভিন্ন বিষয়াবলী শেখানো এটি কিন্তু শুরু করতে হয় ইভেন এই সময় যদি তারা কোনো ত্রুটি বিচ্ছুতি করে তখন তাদেরকে এই ত্রুটি বিচ্ছুতিগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে বলা যে না তোমরা এই জায়গায় ভুল করছো তিরমিজ রহমুল্লাহ উমে সালাম রাদি আল্লাহ তালা থেকে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন রা রাসুল্লাহামের গোলামান ইউকরুল্লাহু আফলাহ একজন বালক তার নাম ছিল আফলাহ রসলাম তাকে দেখলেন যে সে সালাদ আদায় করছে কিন্তু যখন সে ইজা সাজাদা নাফা খা সে যখন সেজদা দেয় তখন সে তার মাথাটাকে একটু উঠিয়ে ফেলে অর্থাৎ যে কপাল কপালটাকে একটু উঠিয়ে ফেলে তখন রসুলাম বলেন ইয়া আফলাহ তার রিব ওয়াজহাক হে আফলাহ তুমি তোমার মুখ তোমার যে চেহারা তোমার যে কপাল এটাকে তুমি মাটির সাথে লাগিয়ে রাখো মাটির সাথে এটাকে লাগিয়ে রাখো সাজদার হচ্ছে এটি নিয়ম এভাবে তিনি তাসহি মানে শুদ্ধ করে দিতেন অত্যন্ত চমৎকার একটি বিষয় বলছি এটি হচ্ছে আবু মাহজুর আলাদি আল্লাহ তার হাদিস বর্ণনা করছেন যে রসুলাম কীভাবে তাদেরকে শিশুদেরকে আজান শিক্ষা দিয়েছেন আবু মাহজুরা তিনি বলছেন একবার মক্কায় দশটি দুষ্ট ছেলে নিয়ে আমি রাসুল্লাহ সাল আলী আসলামের কাছে গেলাম প্রত্যেকেই দুষ্ট আমরা গিয়ে দেখলাম যে তিনি মুসলমানদেরকে আজান শিক্ষা দিচ্ছেন অতএব আমরা ব্যঙ্গ করে উপহাস করে তিরস্কার করে আমরাও তার কাছ থেকে শুনে শুনে দূরে এসে ওইরকম তিরস্কার করে ব্যঙ্গ করে আমরা ভাবে আজান দিতাম রাসুল আসলাম খুব মনোযোগ দিয়ে শুনলেন শুনে তিনি তার সামনে যারা লোক আছে তাদেরকে বলেন এই তুনি বিহা উলা ইল ফুতিয়ান এই যে বালকগুলো আছে এদেরকে আমার কাছে নিয়ে আসো এবং তারা আমাদের সকালকে রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো এবং রাসুলাম বললেন যে ঠিক আছে তোমরা আজান দাও তো তোমরা আজান দাও তো আমরা তো ব্যঙ্গ করছি অতএব আমরাও ব্যঙ্গ করে এটা করছি রাসুল্লাহ সাল আলী আসসালাম আবু মাহজুরা তিনি বলছেন আমি তাদের মধ্যে ওই দুষ্টদের মধ্যে আমি একজন শুনছিলাম রাসুল্লাহাম তখন বলেন নাম ন্যায় মাহাদ সৌতা এই ছেলেটার এই বাচ্চাটার এই শিশুটার কণ্ঠ কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আমার দিকে অর্থাৎ আবু মাহুদুরা বলছেন আমার দিকে গীত করে রাসুলাম বললেন এদ আহলে মাখ্যা যাও তুমি মক্কাবাসীদের জন্য আজান দাও এবং এই কথা বলে রসুলাম আমার নাওসিয়া নাওসিয়া মানে হচ্ছে যে আপনার কপালের উপর যে চুল আছে না এই কপালের উপর এই চুল এই জায়গাটিকে রাসুলাম এভাবে একটু হাতটা বুলিয়ে দিলেন হাতটি এখানে বুলিয়ে দিলেন এবং এরপরে তিনি আমাকে আজানের প্রত্যেকটি শব্দ তিনি আমাকে শিখিয়ে দিলেন এবং তিনি আমাকে বললেন যে আজান দিলে আমি ফজরের আজান দিলে এক্সট্রা কি বলবো ইভেন একামত দিলে আমি এক্সট্রা কি বলতে হবে এগুলো বলার পরে তিনি আমাকে বলেন আসামে আতা আবু মাহজুরা তুমি কি শুনলে ওয়াখানা আবু মাহজুরা লা ইউজিজ নাসিয়াতাহু ওয়ালা ইয়াফরুকাহা লিআন্না রাসূলুল্লাহ মাসাহা আলাইহা ইমাম দারিকুতি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইমাম মুসলিম এবং আসহাবুস সুনান আল আরবা প্রত্যেকই হাদিসটি বর্ণনা করেছেন এবং চমৎকার বিষয় হচ্ছে যে এই যে আবু মাহাজুরা তিনি কিন্তু তার সামনের স্টাইল করে আপনি এখন অনেককে দেখবেন যে তাই তিনি কিন্তু এই সামনের চুল কিন্তু অনেকে আচড়ায় না অথবা অনেকে একটু বড় রাখে অনেকে এগুলোকে পিছনের দিকে নিয়ে যায় অনেকে এগুলোকে আপনার বিভিন্ন স্টাইল করতে চায় আবু মাহাজুরা রাদি আল্লাহ তালাহু এরপর থেকে রসলাম এখানে যে স্পর্শ করে দিয়েছেন এরপর থেকে তিনি এই জায়গায় সিথি করতেন না অর্থাৎ এই যে এই জায়গায় দিয়ে আপনি চুল আছড়িয়ে মাথার দুই দুইটা ভাগ করে চুলগুলোকে এই দুদিকে ফেলে দিয়ে এগুলোকে তিনি সিথি করতেন না এগুলো সেগুলোকে লম্বা করে তিনি ফেলেও দিতেন না একেবারে পিছনের দিকে অথবা সামনের দিকে আবার এখানে তিনি স্মৃতি করতেন না রাসুল্লা সাল্লাম এই জায়গাটিতে যেহেতু স্পর্শ করেছে চুলগুলোতে এগুলোকে তিনি অত্যন্ত মায়া করে ভালোবেসে এগুলোকে তিনি ওইরকম সিঁথি না কেটে রকমকে মধ্যখানে ভাজ না করে এগুলোকে ওই অবস্থায় তিনি রেখে দিতেন এটা রাসুলামের ভালোবাসা একটা দুষ্ট বালক রাসুলকে ব্যঙ্গ করার জন্য এসেছে কিন্তু রাসুল তার মাঝে কিভাবে দিনের ভালোবাসা তৈরি করে দিয়েছেন তাকে স্পর্শ করে দিয়ে এটি মূলত ভালোবাসার বিষয় এটা যদি আমরা অন্য একটা জায়গাও ইমোশনাল বা তাদেরকে মানসিকভাবে তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করতে সে বিষয়ে আমরা যখন আলোচনা করবো সেই জায়গায় আমরা বলবো রাসুলাম কখনো কখনো যখন তিনি সালাতে দাঁড়াতেন আপনি জানেন যখন একামত দেওয়া হতো তখন তিনি কাতারগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হেঁটে হেঁটে হেঁটে হেঁটে কাতারগুলো সব ঠিক করে দিতেন ইভেন এমন হতো যে তিনি বলতেন শিশুদেরকে ধরে ধরে যে ঠিক আছে তোমরা পিছনে যাও এবং যারা একটু বয়স বেশি যারা বালেক বা তারা সামনে আসে এবং নারীদেরকে তিনি পিছনে দিয়ে দিতেন এভাবে রসুলাম একেবারে ধরে ধরে আবু মাসুদ আল্লাহ তিনি বলছেন যে কানা রসুলাম ইয়াম সাহু মানা কি বানা আমাদের এই যে মানাকিম আমাদের যে শোল্ডার আমাদের এই কাঁধ ধরে ধরে ধরে ধরে রসুলাম বলতেন যে তুমি ওইখানে যাও তুমি এখানে দাঁড়াও এবং এভাবে কাতারগুলো সোজা করো রসুল্লাহ সাল্লাম এভাবে তিনি কাজ করতেন অন্য সময় আবার কখনো কখনো কোনো শিশু যদি সালাতের মধ্যে ডান বাম দিকে তাকাতেও সালাতের মধ্যে যদি কনসেন্ট্রেশন না রাখতো তাহলে রাসুল্লাহ সাল্লাম এই শিশুদেরকে লক্ষ্য করে বলতেন যে ইয়া বুনাইয়া ইয়া কেবল ইলতিফাত ইসলাহ ফিসলা যে হে বৎস তুমি সালাদ যখন পড়বে তখন তুমি এদিক সেদিক তাকাবে না এদিক সেদিক ফাইনাল ইলতিফাত ফিসলাতে হালাকা কারণ নামাজের সময় এদিক সেদিক তাকালে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে তোমার সালাদ নষ্ট হয়ে যাবে ফাইন কেন বলা বুদ্ধ ফিত তো লাফিল ফারেদা তোমার যদি তাকাতে হয় এটা এটা ভিন্ন আলোচনার বিষয় তাহলে এখানে রাসুল্লাহ সাল আলী আসসালাম এই শিশুদেরকে কিন্তু স্পেসিফিক্যালি তাদের কোনো ভুল হলে তিনি অ্যাড্রেস করতেন এখানে তিনি শিশু বলে মনে করতেন যে ওরা তো ভুল করবেই ঠিক আছে করতে থাকুক এভাবেই তারা শিখবে এভাবে নয় তিনি তাদেরকে ডাইরেকশন করে দিতেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর পদ্ধতি অনুসারে সাহাবাই কামরাদি আল্লাহ তালাহম আজমাইন তারাও কিন্তু শিশুদেরকে ধরে ধরে শেখাতেন যেমন এখানে আমরা হোসেন রাদি আল্লাহ তালাহু রাসুলসলামের আরেক নাতি এর আগে আমরা হাসানের কথা বলেছি হোসেন রাদি আল্লাহ তিনি নিজে বর্ণনা করছেন এক আবু দাউদ রাহেমুল্লাহ দৃষ্টি বর্ণনা করছেন যে একবার আমার পিতা আলী রাদি আল্লাহ তো আমাকে বললেন যে উজুর পানি নিয়ে আসো আমি উজুর পানি নিয়ে আসলাম তিনি সুন্দর করে উজু করলেন এবং উজু তিনি যেভাবে করলেন উজুর বর্ণনাটি একেবারে বিস্তারিত এখানে দেয়া আছে অজু কোন অঙ্গ কতবার ধুলেন এখানে মৌলিক যে বিষয়টি যে অজু করার পর সুম্মা ক মা ক এমান তিনি এবার দাঁড়ালেন দাঁড়িয়ে তারপরে তিনি আমাকে বললেন ওই যে অজুর যে পাত্র থেকে আমি নিয়ে তিনি অজু করছিলেন পাত্র যেটি আমি পানি তার জন্য নিয়ে এসেছিলাম বললেন যে পাত্রটা নিয়ে আসো আমি নিয়ে আসার পরে তারপরে সুম্মা শারিব মিন ফদলি উদু ওধু ইহি ক এমান তিনি তার এই যে উজুর পানি যা অবশিষ্ট ছিল সেটি তিনি দাঁড়িয়ে খেয়ে ফেলেন এই পানিটিতে দাঁড়িয়ে পান করে ফেললেন তখন ফাতে আজ্জাবতু আমি একটু আশ্চর্য হলাম যখন তিনি আমাকে দেখলেন আমি আশ্চর্য হয়েছি তখন তিনি বলেন লা তাজাব আশ্চর্য হইও না ফা ইন্নি রয়তু আবাকা নবিয়া ইয়াসনা ইসলামা সোনা রয়তানি সোনাউতু আমি তোমার নানা মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখেছি তুমি আমাকে যা করতে দেখেছো আমি তাকে তা করতে দেখেছি এভাবে তিনি তাকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কীভাবে কাজটি করেছেন সাদেব আবি ওকাসদি আল্লাহ তালানহু তিনি তার সন্তানকে দোয়াগুলো দোয়ায় আসুরা আল আদিয়াল মাসুরা শিক্ষা দিতেন যেমন তিনি তার সন্তানকে মুসাহাব রাদি আল্লাহ তিনি নিজেই বর্ণনা করছেন যে আমার বাবা আমাকে শিক্ষা দিতেন পাঁচটি জিনিস যেটি আমি সালাতের মধ্যে পড়তাম আল্লাহ আউজবি ক্যামিনাল বখল ও আউজবি ক্যামিনাল জোবন ও আউজবি ক্যামিন আন উরাদ্দা ইলা আর্দাল ওমর ও আউজবি ক্যামিন ফিতনাতি দুনিয়া ও আউজবি ক্যামিন ফিতনাতিল কাবার মিন ফিতনাতি আদাবিল কাবার এইভাবে মুসনাদ আবু ইয়া আলাতে হাদিসটি বর্ণিত হয়েছে যাই হোক এইভাবে আমরা দেখি যে সাহাবাই কামরাদি আল্লাহ তালান হুমাজমাইন তারা তারাও কিন্তু তাদের সন্তানদেরকে এভাবে শিক্ষা দিতেন এই জন্য আমরা দেখি আর সোহাবি আল জলিল আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালাহম তিনি সকল পিতা মাতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন হাফিজু আলা আবনা ইকুম ফিসলাতি তোমাদের সন্তানদের সালাতের বিষয়টি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে তারা যাতে ঠিক মতো সালাত আদায় করে ওয়া আউ ভিদুহুম আল খায়রা ভালো কাজে তাদেরকে অভ্যস্ত করে নাও ফাইনাল খায়রা আদাতুন কারণ ভালো কাজ করা এটা একটা অভ্যাসের কাজ এটি একটা অভ্যাসের বিষয় অতএব প্রিয় দর্শক দ্বিতীয় যে বিষয়টি আমরা বললাম তা হচ্ছে যে আমরা কখন তাদেরকে সালাতের যে রোকন আরকান সালাত সালাতের বিধানগুলো তাদেরকে শিক্ষা দেবে তৃতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাই সালাত সংক্রান্ত তা হচ্ছে আমরা তাদেরকে কখন সালাতের ব্যাপারে তাদেরকে শাসন করব স্পষ্টত এসেছে রাসুল ইসলাম বলেছেন যখন তাদের বয়স দশ হবে তখন তাদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করতে মনে রাখতে হবে যে দশ বছর বয়সে এখনও কিন্তু সে শরীয়তের মোকাল্লাফ অর্থাৎ শরীয়তের বাধ্যবাধকতা এখনও পড়েনি কিন্তু বাধ্যবাধকতা যখন পড়বে শয়তান কিন্তু already in the mean time তার মধ্যে ঢুকে যাবে বিভিন্ন কাজে তাকে প্রবণতা দিয়ে তার মধ্যে শয়তান এমন একটি এমন একটি ব্যক্তিত্ব তৈরি করতে চাইবে যেটা ইসলাম ইসলামী ব্যক্তিত্ব নয় অথবা এখন ধীরে ধীরে শয়তান তাকে বিভিন্ন ক্ষেত্রে দুর্বল করতে চাইবে তার মনোযোগ ভিন্ন দিকে আকর্ষণ করতে চাইবে এবং এই জন্য আমরা দেখি অনেক সময় অনেক এই শিশুদেরকে আমরা যদি তাদেরকে সালাদ পড়তে বলি তখন কিন্তু তারা সালাদ পড়তে চায় না কারণ হচ্ছে কি কারণ শয়তান কিন্তু অলরেডি দুর্বলভাবে হলো শয়তান অলরেডি তার মধ্যে ঢুকে গিয়েছে এই জন্য আমরা আব্দুল ইবনে আমর ইবনে আসরদি আল্লাহ তালানহু তিনি তার হাদিসে বর্ণনা করেছেন সুলাম বলেছেন মুরু আউলাদ সোলাতি ওহম আবনা উ সাবেন ওয়াদরিবু হুম আলাই হোম আবনা ও আশরিন ওয়াফার রেকু বাইন বিল ফিল মাদোয়া যায় তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ দাও যখন তাদের বয়স সাত আর শাসন করো যখন তাদের বয়স দশ যখন তাদের বয়স দশে পরিণত হবে তখন তাদের বিছানাগুলো আলাদা করে দাও এটি কারণ হচ্ছে একটি কারণ তা হচ্ছে শেখুল এটা এখানে আল মহাদেস শেখ ওলিউল্লাহ মোহাদ্দেস আদাহ রাহিমউল্লাহ তার হজ্জাতুল্লাহ বালেক গ্রন্থে বিস্তার বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেছেন যে আসলে দশ বছর বয়সে তখন তার মধ্যে ভালো এবং মন্দের পার্থক্য করার একটা একটা একটা অবস্থা তৈরি হয় অতএব এই অবস্থায় তাকে আল্লাহর দায়িত্ব কি আল্লাহর প্রতি তার অধিকার তার দায়িত্ব কি এবং আল্লাহ তার উপর আল্লাহর অধিকার কি এই সকল বিষয়গুলো তাকে জানিয়ে দেয়া এটি আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি আমরা প্রিয় দর্শক এরপরে যে বিষয়টি বলতে চাই শিশুদেরকে অবশ্যই আপনি জুমার নামাজে তাকে নিয়ে যাবেন জুমার সালাদ যাতে সে আদায় করতে যায় কারণ জুমার সালাদ যদি আপনি তাকে আদায় করতে নিয়ে যান আপনার সাথে করে তাহলে সেখানে সে যেটি হবে সে আসলে জুমার সালাদ পড়ায় সে অভ্যস্ত হয়ে যাবে দু নম্বর হচ্ছে সেখানে সে খোদবা শুনবে বক্তৃতা শুনবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতায় তার চিন্তা চেতনা অনেকগুলো দ্বার উন্মুক্ত হয়ে যাবে সেখানে সে মানুষদেরকে একত্রিত হতে দেখবে এবং এর মধ্যে তার সামাজিক মূল্যবোধ সামাজিকতা তৈরি হবে এবং সেখানে সে দেখবে যে একটি এমন একটি সময় সে উপস্থিত হবে যে সময় মানুষ যাই দোয়া করে আল্লাহ সফাহানা দ্বারা তা কবুল করেন জুমার সময় এই দোয়াটিতে সে নিজেও কিন্তু দোয়ায় অংশগ্রহণ করতে পারবে এই সময়টিতে তার এটা কিন্তু একটা ইমানই একটা খাদ্য ইমানই একটা খাদ্য তার জন্য কিন্তু ইমানই ফুড তার জন্য এই জুমার সালাতের মাধ্যমে হবে এবং এর মাধ্যমে সে কিন্তু মুসলিম স্কলার ইসলামিক স্কলার যারা ইসলামিক দায়ী তাদের সাথে তার পরিচয় হবে এবং ভবিষ্যতে তার জন্য এটা কাজে লাগবে আমরা ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা এই ধারাবাহিকতা আর একটি দুটো পয়েন্ট রয়েছে যে পয়েন্টে আমরা আলোচনা করব যে শিশুদেরকে কিন্তু এরপরে তাদেরকে আমাদের আমরা তো ফরজ সালাতের কথা বলছি কিন্তু তাদেরকে যেমন নফল সালাদ বেশ করে বেশ করে আপনার তাহাজুদের সালাদ এবং তাদেরকে বেশ করে আপনি ইস্তেখারা এর সালাদ এবং ঈদের সালাদ ইত্যাদিগুলোতে তাকে নিয়ে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ, এই বিষয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব এবং পাশে মৌলিকভাবে আমরা আলোচনা করব শিশুদেরকে মসজিদে নিয়ে যাওয়া এই ক্ষেত্রে মূলনীতি কি হবে সে বিষয়ে প্রিয় দর্শক আপনারা তখন আমাদের সাথে জয়েন করবেন সে প্রত্যাশা আজকে এখানে শেষ করছি ও আখির আখিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাল্লাহ সুবহানুমত আলা আলা নবীন মোহাম্মদ আলা আলহি ওসাহবি আজমাইন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ